বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম সাহিত্য সংস্কৃতির লালন ক্ষেত্র জনবহুল জনপদ যশোর তরঙ্গ শিল্পী গোষ্ঠীর জন্ম যশোরে সুস্থ সংস্কৃতির চর্চা লালন ও বিকাশের লক্ষ্যে এ শিল্পী গোষ্ঠীর পথ চলা জীবন তরী অডিও অ্যালবাম তরঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রথম পরিবেশনা